আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবি আজমাইন আম্মাবাদ সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আসন্না টিভির নিয়মিত অনুষ্ঠান হাদিসের আসরে এই আসরে আমরা ইমাম বখারির আল আদাবুল মুফরাদ বইটি পড়ছি এবং অনুধাবনের চেষ্টা করছি আজকে আমরা ইমাম বখারির এ বইয়ের তৃতীয় পরিচ্ছেদ বীররুল ওয়ালিদ পিতার প্রতি দায়িত্ব পিতার খেদমত প্রসঙ্গ আলোচনা করব ইমাম বখারি এ অধ্যায়ে প্রথমেই যে হাদিসটি এনেছেন যে হাদিসটা আমরা আগে আবু হুরারা থেকে মায়ের খেদমত প্রসঙ্গে পড়েছি সেটাই তিনি বলছেন আবু হুরাই রাদিল্লাহ তালা আহনু থেকে বর্ণিত قال قيل يا رسول الله من أبر قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أباك আল্লাহ রসুল সাহেব বলা হলো ইয়া রসুল্লাহ আমি কার খেদমত করব তিনি বললেন মায়ের আবার প্রশ্ন করা হলো কার তিনি বললেন মায়ের আবার কার তিনি বললেন মায়ের চতুর্থবারে তিনি বললেন তোমার পিতার খেদমত কর তিনি আবহরা থেকে দ্বিতীয় আরেকটা হাদিস এই অধ্যায়ে সংকলন করেছেন আবহরা বলছেন আতা রাজুলুন নবী আল্লাহি সাল্লাম فقال ما تأمرني قال بر أمك ثم عاد قال فقال بر أمك أو بر أمك ثم عاد فقال بر أمك ثم عاد الرابعة فقال بر أمك ثم عاد الخامسة فقال بر أباك একজন রাসুল্লাহ সাল্লামের কাছে এসে প্রশ্ন করল আমাকে আপনি কি আদেশ দিচ্ছেন তিনি বললেন যাও মায়ের খেদমত করো লোকটা আবার ফিরে এসে বলল আমাকে আপনি কি আদেশ দিচ্ছেন রসল্লাহ সাল্লাম বলেন যাও মায়ের খেদমত করো তৃতীয়বারে আসলো আমাকে কি হুকুম করছেন রসুল্লাম বললেন যাও মায়ের খেদমত করো চতুর্থবারে আসলো আবার তিনি একই কথা বললেন যাও মায়ের খেদমত করো পঞ্চমবারে তিনি বললেন তোমার পিতার খেদমত করো এই দুটো হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি পিতার খেদমত মাতার খেদমতের মতো আমাদের দায়িত্ব তবে গুরুত্ব মর্যাদার দিক থেকে পিতার চেয়েও মায়ের অধিকার অনেক গুণ বেশি আর এ ব্যাপারে সাহাবি তাবেইনরা বিভিন্ন মতামত প্রকাশ করতেন প্রসিদ্ধ তাবেই ছিলেন মুজাহিদ তিনি আব্দুল ইবনা আব্বাস রাজিয়ালের ছাত্র একশো চার হিজড়ির দিকে মৃত্যুবরণ করেছেন অর্থাৎ রসুল্লাহামের অফাতের প্রায় পঁচানব্বই বছর পরে মুজাহিদ মৃত্যুবরণ করেন তাকে বলা হলো প্রশ্ন করা হলো তোকামুসলাতু ওয়াদ ওনি ওয়ালিদি আমি সালাত কায়েম একামত দেওয়া হয়ে গেছে আমার আব্বা ডাকছে আমি কি করব তিনি বললেন আজিব ওয়ালিদাক তুমি তোমার বাপের ডাকে সাড়া দিয়ে তার কথা শুনে তারপরে সালাতে যাবে অর্থাৎ সালাতের একামত হচ্ছে আব্বা ডাক দিয়েছে আব্বাকে বলে তারপরে সালাতে যেতে হবে মাখৌল তাবেই ছিলেন তিনি বলছেন ইদাদা আতকা উম্মুক ও আন্তাফি সলাত বা আজিবহা যদি তোমার মা তোমাকে ডাক দেন তুমি সালাতের ভিতরে থাকো নামাজ ভেঙে দিয়ে মায়ের ডাকে সাড়া দেবে ওয়াইদা দা আক আবু কাফালা তুজিবহু হাত্তা তাফরুগা আর আব্বা যদি ডাক দেয় তুমি নামাজ ভেঙো না নামাজ শেষ করে তাকে ডাকে সাড়া দেবে লক্ষ্য করেন মুজাহিদ বললেন নামাজ দাঁড়িয়ে গেছে যদি আব্বা ডাকে সাড়া দেবে কথা শুনে সালাতে যাবে বলে যাবে আর মাখুল বলছেন যদি তোমার আম্মা তোমাকে ডাকে তুমি সালাত রত অবস্থায় থাকো নামাজ ছেড়ে দিয়ে ভেঙে দিয়ে তার ডাকে সাড়া দেবে আর যদি ডাকে এই অবস্থায় তাহলে সালাত শেষ করে তার ডাকে সাড়া দেবে এখানেও মায়ের অধিকারের যে বেশি এটা তারা লক্ষ্য রেখেছেন ফতোয়ার ক্ষেত্রে সুপ্রিয় দর্শক ইমাম বুখারি এর পরের যে পরিচ্ছেদ এনেছেন সেটা হল বাবু বীর্রি ওয়ালিদাইহি ওয়াইন জলামা পিতামাতা জুলুম করলেও তাদের প্রতি খেদমত অব্যাহত রাখতে হবে ইমাম বুখারি বলছেন حدثنا حجاج قال حدثنا حماد هو ابن سلمة عن سليمان التيمي عن سعيد القيسي عن ابن عباس قال ما من مسلم লাহু ওয়ালেদান মুসলিমান ইউসবিহু ইলাইহিমা মুহতাসিবান ইল্লা ফাতাহাল্লাহু বা বাইনি ইয়ানি মিনাল জান্নাহ ওয়াইন কানা ওয়াহিদুন ফাওয়াহিদ ওয়াইন আগদাব আহাদহুমা لم يرضى الله عنه حتى يرضى عنه قيل وإن ظلماه قال وإن ظلماه আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটা তার নিজের মত হিসেবে এখানে এই সনদে উল্লেখ করা হয়েছেন আমরা দেখব এই সনদে দুর্বলতা রয়েছে তিনি বলছেন যদি কোনো মুসলমানের পিতা এবং মাতা থাকেন সকালে উঠে সে তাদের কাছে যায় তাদের খোঁজ খবর নেয় আল্লাহর কাছে সোয়াবের নিয়েতে আল্লাহ তালা তার জন্য দুটো জান্নাতের দরজা খুলে দেন যদি তার একটা মা বাবার একজন থাকে এবং সকালে উঠে তার কাছে যায় তার খেদমতের জন্য যাওয়াটাকে সে আল্লাহর কাছে সব বলে মনে করে আল্লাহ তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেন আর যদি তাদেরকে সে অসন্তুষ্ট করে তাহলে তাদেরকে খুশি না করা পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট হন না একজন প্রশ্ন করল যদি পিতামাতা জুলুম করে তিনি বললেন যদি পিতামাতা জুলুম করে তাহলেও তাদের প্রতি এই দায়িত্ব পালন করে যেতে হবে এ অর্থে অন্য হাতিস রয়েছে যেটা মহাদ্দেসিনরা সনদগতভাবে সহি বলেছেন আবু ইয়ালা মাউসুলি এবং অন্যান্য মহাদ্দিস আবদুল্লেবনে আব্বাস তালা আনু থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বক্তব্য হিসেবে মারফুয়া হাদিস হিসেবে সংকলন করেছেন মা মিন মুসলিমিন ইউসবিহ আলেদাহ আনহু রাদিয়াইন যদি কোনো মুসলমানের পিতামাতা সকালে তার প্রতি খুশি থাকেন ইল্লাকান আল্লাহ বাবানি মিনাল জান্না তার জন্য জান্নাতের দুটো দরজা খুলে যায় দুটো দরজা পরিণত হয় ওয়াইনকানা ওয়াহেদুন ফা ওয়াহেদ যদি একজন থাক সকাল হয়েছে তার মাতা বা তার পিতা তার উপর সন্তুষ্ট রয়েছে তার জন্য জান্নাতের একটা দরজা হয়ে যাবেন জান্নাতের একটা দরজা খুলে যাবে একজন প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ওয়াইন দলামা হে আল্লাহ রসুল যদি পিতা মাতা তাদের জুলুম করে রসুল্লাহ সাল্লাম বললেন ওয়াইন দলামা হু আইন দলামা হু আইন দলামা যদি তারা জুলুম করে জুলুম করে জুলুম করে তারপরও সে যদি তাদেরকে খুশি রাখতে পারে তার সন্তুষ্ট থাকে তাহলে তারা তার জন্য জান্নাতের দরজায় পরিণত হবে এমনি হাজার আজকালানি বলছেন যে আবু ইয়াল আল মাউসুলির সনদটা সহি কাজেই আমরা এখান থেকে জানলাম যে পিতামাতাকে খুশি রাখা প্রতিনিয়ত প্রতিদিন সকাল সন্ধ্যা তাদের সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখা এটাকে আল্লাহর এবাদত বলে গণ্য করা এটা আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয় সুপ্রিয় দর্শক এ হাদিস থেকে আমরা দেখছি যে পিতামাতা আমাদের জন্য জান্নাতের দরজা পিতামাতাকে যদি খুশি রাখতে পারেন একজন মুসলমান প্রতিনিয়ত প্রতিদিন সকালে সন্ধ্যায় পিতামাতার খুশির দিকে লক্ষ্য রেখেছেন তাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন তারা জুলুম করলেও তিনি তাদের জুলুমের প্রতিবাদে তাদেরকে ক্ষুদ্ধ করেননি তাদেরকে বিরক্ত করেননি তাদের সাথে দুর্ব্যবহার করেননি নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন এই পিতামাতা তার জন্য জান্নাতের দরজায় পরিণত হয়ে যান প্রতিদিন তার জন্য আল্লাহ দুটো জান্নাতের দরজা অথবা একটা জান্নাতের দরজা খুলে দেন বার্ধক্যের কারণে পিতামাতা রূঢ় বাসরণ করতে পারেন অপ্রাসঙ্গিক অস্বাভাবিক বিবেক বিরুদ্ধ হুকুম দিতে পারেন তাদের হুকুম মানা আমাদের দায়িত্ব নয় তবে এগুলো চুপ করে শোনা প্রতিবাদ না করা তাদের আপত্তিকর কথা নীরবে শুনে হাসি মুখে তাদের সাথে ভালো আচরণ করা এটা আমাদের দায়িত্ব দর্শক আমরা যখন শিশু ছিলাম আমরা আমাদের পিতামাতাকে অনেক অপ্রিয় কথা বলেছি বিরক্ত করেছি তারা খুশি মুখেই সেটা মেনে নিয়েছেন বার্ধক্যের কারণে পিতামাতার মস্তিষ্কে দুর্বলতা ঘটে অনেক বিরক্তিকর কথা বলেন এগুলোকে মেনে নিয়ে আমাদের দায়িত্ব আর এটা মেনে নিতে পারলেই আমাদের জন্য তারা জান্নাতের দরজায় পরিণত হবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে আপনাদের কাছে ফিরে আসব ততক্ষণ আমাদের সাথেই আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর Sunna trust zero one seven one five four double zero six four zero আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছি ইমাম বুখারির আল আদাবুল মুফরাদ গ্রন্থের হাদিসগুলো এবার আমরা ইমাম বুখারির এ গ্রন্থের পঞ্চম পরিচ্ছেদ আলোচনা করব ইমাম বুখারি বলছেন বাবু লিনিল কালামি লিওয়ালিদাইহি পিতামাতার সাথে নরম কথা বলার বিনম্র কথা বলার বিনয়ের সাথে কথা বলা প্রসঙ্গ তিনি বলছেন হাদ্দাসানা মুসাদ্দাদ কালা হাদ্দাসানা ইসমাইল ইবনু ইব্রাহিম কালা হাদ্দাসানা জিয়াদ ইবনু মেখরাক قال حدثني طيسلة ابن مياس قال كنت مع النجدات فأصبت ذنوبا لا أراها إلا من الكبائر فذكرت ذلك لابن عمر قال ما هي قلت كذا وكذا قال ليست هذه من الكبائر هن تسع الاشراك بالله قتل نسمة والفرار من الزعف وقذب المحصنة وأكل الربا وأكل مال اليتيم وإلحاد في المسجد والذي يستسخر وبكاء الوالدين من العقوق قال لي ابن عمر أتفرق من النار وتحب أن تدخل الجنة قال إي والله قال أحي والداك قلت عندي أمي قال فوالله لو ألنت لها الكلام وأطعمتها الطعام لتدخلن الجنة من اجتنبت الكبائر তৈসালা ইবনে মাইয়াস নামক একজন তাবেই তিনি বলছেন আমি যুদ্ধে ময়দানে ছিলাম কিছু গোনা করলাম আমার ধারণা নিশ্চিত এগুলো কবিরা গোনা আমি আবদুল্লাবনে অমর রদি আল্লাহ তালা আনহুর কাছে গেলাম তিনি ছিলেন তাকে বললাম যে আমি তো কবিরা গোনা করে ফেলেছি কি করেছো আমি বললাম তেমন না এগুলো কবিরা নয় কবিরা গোনা হল নয়টা প্রথম হল আল্লাহর সাথে শিরিক করা খুন করা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া মেয়েদেরকে ব্যবিচারের অপবাদ দেওয়া সুদ খাওয়া এতিমের সম্পদ ভক্ষণ করা মসজিদের ভিতরে অন্যায় করা মানুষকে উপহাস করা আর পিতামাতার চোখের পানি ফেলানো পিতামাতাকে এমন আচরণ করা তারা চোখ দিয়ে পানি ফেলবেন কাঁদবেন এটা হলো ভয়ঙ্কর কবিরা গুণা যেটা অকুক পিতামাতার অবাধ্যতা এরপরে আবদুল্লাবনে অমর আমাকে বললেন আতাফরা কুমিনার নার অতহিবান তাৎখোলাল জান্না তুমি দোজককে ভয় পাচ্ছ জান্নাতে যেতে চাও তা আমি বললাম ই অল্লাহ আল্লাহর কসম আমি জাহান্নামকে ভয় পাচ্ছি দোজক থেকে মুক্তি চাচ্ছি জান্নাতে যেতে চাচ্ছি তিনি বললেন হাইয়ুন দেখ তোমার পিতামাতা কি জীবিত আছেন আমি বললাম যে আমার মা বেঁচে আছেন তিনি বললেন অল্লাহ লাউ আলান্তাল কালাম আল্লাহর কসম তুমি যদি তোমার মায়ের সাথে নরম কথা বলো ও আত আম তাহা তো আম তোমার মাকে খাওয়াও লতা খুলান্নাল জান্নাতা আফতাল কাবায়ের তাহলে পারে কবিরা গুনাগুলোর সাথে বর্জন করে যাবে তুমি নিশ্চিতভাবেই জান্নাতে যেতে সুপ্রিয় দর্শক এটা আবদুল্লাবনে অমর রাদিয়াল্লাহ তালা আনহুর বক্তব্য তিনি রসুল্লাহাম বক্তব্য হিসেবে উল্লেখ করেননি এইগুলোকে মহাদ্দেসিনদের পরিভাষায় বলা হয় মারফ হকমি তিনি এই কথাটা রসুলামের বক্তব্য থেকেই বলেছেন বলে গণ্য হবে কারণ জান্না থেকে যাবে না যাবে একজন সাহাবি নিজের থেকে বলতে পারেন না আর হাদিসটা সনদ সহি শেখ আলবানি আদাবুল মুফরাদের আলোচনায় হাদিসের সনদ থেকে সহি বলেছেন সুপ্রিয় দর্শক তাহলে আমরা দেখছি একদিকে মায়ের চোখের বাবার চোখের পানি ফেলানো যেমন মহা কবিরা গুণা একদিকে তাদের সাথে সুন্দর আচরণ করলে যদি কেউ শুধু কবিরা গুণাগুলো বর্জন করতে পারে তার জন্য জান্নাতে নিশ্চয়তা রয়েছে দর্শক ইমাম বখারি এর পরের অধ্যায় বলছেন বাবু জাজা এল ওয়ালেদাইন পিতামাতার প্রতিদান তিনি বলছেন হাদ্দাসানা কবিসা কালা হাদ্দাসানা সুফিয়ান عن سهل بن أبي صالح عن أبيه عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لا يجزي ولد والده إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه ইমাম বুখারী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে উল্লেখ করছেন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন পিতামাতার প্রতিদান তো দেওয়া সম্ভব নয় তবে যদি কোনো সন্তান তার পিতাকে কৃতদাস পায় এরপর সে টাকা দিয়ে কিনে তাকে দাসত্ব থেকে মুক্ত করতে পারে তাহলে এটা পিতার জন্য একটা প্রতিদান বলে গণ্য হবে এ হাদিসটা ইমাম বখারি আদাবুল মুফরদে এনেছেন ইমাম মুসলিম এবং অন্যান্য মহাদ্দ হাদিসটা অন্য তাদের গ্রন্থগুলোতে সংকলন করেছেন হাদিসটা সহি এ অধ্যায়ের পরবর্তী হাদিসে ইমাম বখারি বলছেন হাদাসানা আদম কালা হাদাসানা শোহবা কালা হাদাসানা সাঈদ উবনা আবি বরুদা قال سمعت أبي يحدث أنه شهد ابن عمر ورجل يماني يطوف بالبيت يحمل أمه وراء ظهره يقول إني لها بعيرها المذلل وإن أدأرت ركابها لم أدأر ثم قال يا ابن عمر أتراني جزيتها قال لا ولا بزفرة واحدة ثم طاف ابن عمر فأتى المقام فصلى ركعتين ثم قال يا ابن أبي موسى إن كل ركعتين تكفران ما أمامهما আবু মোসা আশারি রাদি আল্লাহ তালানুর ছেলে আবু বুরদা রাদি আল্লাহ তালা আনহু বলছেন আমি দেখলাম মক্কা বাইতুল্লাহর পাশে আবদুল্লাবন অমর তফ করছেন একটা লোক তার মাকে পিঠের উপরে নিয়ে বাইতুল্লাহ তফ করছে আর কবিতা পড়ছে আমি আমার মায়ের বাহন মানুষ উটের পিঠে চলে আমি আমার মাকে পিঠে চড়িয়েছি উট ভয় পাবে বাহককে কষ্ট দেবে আমি আমার মাকে কষ্ট দেব না এরপরে এসে আবদুল্লেবন অমর রাজালকে যে জিজ্ঞেস করছে হে আবদুল্লেবন অমর আমি এই যে মাকে পিঠে করে উটের মতো তা অফ করাচ্ছি এতে কি মায়ের প্রতিদান দিতে পারছি তিনি বললেন লা আল্লাহ আল্লাহর কসম তুমি তার ওলা বেজাফরা তার একটা নিঃশ্বাসের একটা মুহূর্তের অবদান প্রতিদান তুমি তাকে দিতে পারছ না সুপ্রিয় দর্শক এই ধরনের অন্য একটা বর্ণনায় আব্দুল ইবনা অমর বা আরেকজন বলছেন যে তোমার আম্মা তোমাকে প্রায় দশ মাস পেটে ধারণ করেছেন প্রায় তিন চার বছর পিঠে ধারণ করেছেন তুমি কয়েক বছর পিঠে ধারণ করছো পার্থক্য হল তোমার আম্মা যখন তোমাকে ধারণ করেছেন তখন তিনি তার নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচাতে চেয়েছেন তিনি চেয়েছেন তুমি বাঁচো আর তুমি তোমার মাকে পিঠে নিয়ে তফ করছো আর তুমি মনে মনে চিন্তা করছো কবে মা মরবে তোমার এই কষ্টটা থামবে তোমার মা তোমাকে বছরের পর বছর বহন করেছেন তার এক মুহূর্তের বহনেরও প্রতিদান তুমি দিতে পারছো না সুপ্রিয় দর্শক এর পরের হাদিসে ইমাম বখারি বলছেন হাদেসান আবদুল্লাবনু সালেহ قال حدثني الليث قال خالد بن يزيد عن سعيد بن أبي هلال عن أبي حازم عن أبي مرة مولى عقيل أن أبا هريرة كان يستخلفه مروان وكان يكون بذي الحليفة فكانت أمه في بيت وهو في آخر قال فإذا أراد أن يخرج وقف على بابها فقال السلام عليك يا أمتاه ورحمة الله وبركاته فتقول وعليك يا بني ورحمة الله وبركاته فيقول رحمك الله كما ربيتني صغيرا فتقول رحمك الله كما بررتني كبيرا ثم إلى أراد يدخل صنع مثله আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহু মাঝে মাঝে মদিনার গভর্নরের দায়িত্ব পালন করতেন মারওয়ানের সময় তিনি জুল হলাইফার পাশে তার বাড়ি ছিল তার যে বাড়ি তার পাশেই তার আম্মা থাকতেন এক বাড়িতে নয় পাশাপাশি বাড়িতে থাকতেন মায়ের খেদমত করতেন এক বাড়িতে থাকাটা জরুরি নয় তিনি যখনই বেরোতেন মায়ের কাছে দিতেন সালাম দিতেন মা সালামের উত্তর দিতেন তিনি বলতেন মা আল্লাহ তালা আপনাকে ঠিক তেমনই রহমত করেন যেমনভাবে আপনি ছোটবেলায় আমাকে মমতার সাথে পালন করেছেন আল্লাহ তালা আপনাকে ঠিক সেই মমতার সাথে রহমতের সাথে শান্তিতে রাখেন আর মা বলতেন যে আল্লাহ তোমাকে ঠিক সেইভাবে মমতা করুক যেভাবে তুমি আমার এই বয়সকালে আমার খেদমত করছো প্রতিদিন বাড়িতে ঢোকার সময় বাড়ি থেকে বেরোনোর সময় আবু হরের তালনো তার আম্মাকে এভাবেই দেখা করতেন সালাম দিতেন কথা বলতেন আর এটা সাহাবিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত সুপ্রিয় দর্শক হাদিসটাকে মহাদিসগণ সহি বলেছেন শেখ আলবানি সহি বলেছেন আরো অনেক কথা বলার ছিল আজকের মতো আমরা আর এগোতে পারছি না সময় শেষ পরবর্তী পর্বে আমাদের সাথে থাকবেন এ আশায় আজকের পর্ব শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদিন নবীল উম্মি ওয়া আলা আলী ওসাব আজমাইন ওসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু